ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাব তোমায় কোথায় গেলে পাব তোমায় মনে মনে আমি খুঁজি ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায় যেতা আমার দয়ার নবী নিরালা ঘুমায় ঘুমের ঘরে স্বপ্নে দেখি সোনার মদিনায় মোদের সতি কর স্বপ্ন মোদের সতি কর ও গো প্রভু দয়াময় ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাব তোমায় কোথায় গেলে পাব তোমায় মনে মনে আমি খুঁজি ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি বছর বছর কত হাজি যাই যে মদিনায় আমি শুধুই ভেবে মরি কেন ডাকো না মায় বছর বছর কত হাজি যাই যে মদিনায় আমি শুধুই ভেবে মরি কেন ডাকো না আমায় নৌ না ডেকে আমায় তুমি নাও না ডেকে আমায় তুমি আমি অধম বড় পাপি ও আমি নারী নয়ন মনি তোমারি প্রেমে পাগল আমি ও আমি নারী নয়ন মনি তোমারি প্রেমে পাগল আমি কোথায় গেলে পাবো তোমায় কোথায় পাব তোমায় মনে মনে আমি খুঁজি ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি আর দেশের খুরমা মিঠি মিষ্টি জমজমির পানি আর মিষ্টি দয়ার নবীর নুরানি স্মৃতি আরব দেশে খুরমা মিঠি মিষ্টি জমজমের পানি আরো মিষ্টি দয়ার নবীর নুরানি স্মৃতি যেথাই নবীর পায়ের ধুলা যেথাই নবীর পায়ের ধুলা সে তাই খাবো গড়াগড়ি ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি শেষ ছন্দ শুনবেন নবীর দেশে যাব আমি মনের বাসনা যাব আমি মনের বাসনা সাইফুদ্দিনের একটি আশা পূরণ করো রবানা খোদা তোমার অসীম দয়াই খুদা তোমার অসীম দয়াই পার করে দাও মোর তরি ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমি নারী নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাব তোমায় কোথায় গেলে পাব তোমায় মনে মনে আমি খুঁজি ও আমি নারী নয়ন মনি কোথায় গেলে পাব আমি